উরওয়া ইবনু জুবায়ের রহমাতুল্লা আলাইহি হতে বর্ণিত যে নবী সাল্লাহ আলাইসাল্লাম এর স্ত্রী আইসা রদিয়াল্লাহ তাল্লাহ আনহা তাকে বলেছেন যে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম সালাতে এ বলে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবিল কবর ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম অর্থাৎ কবরের আজাব হতে মাসিহে দাজ্জালের ফিতনা হতে এবং জীবন ও মৃত্যুর ফিতনা হতে ইয়া আল্লাহ আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি হে আল্লাহ গুণা ও ঋণগ্রস্ততা হতে আপনার নিকট আশ্রয় চাই তখন এক ব্যক্তি তাকে বলল আপনি কতই না ঋণগ্রস্ততা হতে আশ্রয় প্রার্থনা করেন তিনি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন যখন কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন কথা বলার সময় মিথ্যা বলে এবং ওয়াদা করলে তা ভঙ্গ করে